নদী যেমন চলে সাগর পানে মৌমাছি ছুটে চলে ফুলের ঘানে নদী যেমন চলে সাগর পানে মৌমাছি ছুটে চলে ফুলের ঘানে নদী যেমন চলে সাগর পানে মৌমাছি ছুটে চলে ফুলের ঘানে তেমনি করে আমি খুঁজে ফিরি তেমনি করে আমি খুঁজে ফিরি মায়ের ভালোবাসা নদী যেমন চলে সাগর পানে মৌমাছি ছুটে চলে ফুলের ঘানে নদী যেমন চলে সাগর পানে মৌমাছি ছুটে চলে ফুলের ঘানে এমনি করে আমি খুঁজে ফিরি এমনি করে আমি খুঁজে ফিরি মায়েরই ভালোবাসা নদী যেমন চলে সাগর পানে মৌমাছি ছুটে চলে ফুলের গানে নদী যেমন চলে সাগর পানে মৌমাছি ছুটে চলে ফুলের গানে আকাশের আছে যেমন ওই নীল চাঁদের আছে শুধু জোছনা আকাশের আছে যেমন ওই নীল চাঁদের আছে শুধু জোছনা আকাশের আছে যেমন ওই নীল চাঁদের আছে শুধু জোছনা তেমনি করে আমার আছো তেমনি করে আমার আছো তুমি শুধু মা নদী যেমন চলে সাগর পানে মৌমাছি ছুটে চলে ফুলের গানে নদী যেমন চলে সাগর পানে মৌমাছি ছুটে চলে ফুলের গানে তেমনি করে আমি খুঁজে ফিরি তেমনি করে আমি খুঁজে ফিরি মায়ের ভালোবাসা নদী যেমন চলে সাগর পানে মৌমাছি ছুটে চলে ফুলের ঘানে নদী যেমন চলে সাগর পানে মৌমাছি ছুটে চলে ফুলের ঘানে সব রূপ রাশার গন্ধে ভরা মোহময় মোহনীয় নামটি মা সাবরুপুরাশার গন্ধে ভরা মোহমায় মোহনীয় নামটি মা সাবরুপুরাশার গন্ধে ভরা মোহমায় মোহনীয় নামটি মা নামটি নিয়ে গড়েছি আমি নামটি নিয়ে গড়েছি আমি আমারি কল্পনা নদী যেমন চলে সাগর পানে মৌমাছি ছুটে চলে ফুলের গানে নদী যেমন চলে সাগর পানে মৌমাছি ছুটে চলে ফুলের গানে তেমনি করে আমি খুঁজে ফিরি তেমনি করে আমি খুঁজে ফিরি মায়ের ভালোবাসা নদী যেমন চলে সাগর পানে মৌমাছি ছুটে চলে ফুলের গানে নদী যেমন চলে সাগর পানে মৌমাছি ছুটে চলে ফুলের ঘানে নদী যেমন চলে সাগর পানে মৌমাছি ছুটে চলে ফুলের ঘানে নদী যেমন চলে সাগর পানে মৌমাছি ছুটে চলে ফুলের ঘানে